তারা এমন পানপাত্রে শরাব পান করবে কানা মিজাজুহা কাফুরা যাতে কাফুর মিশ্রিত থাকবে আইনান এমন ঝর্ণা হতে ইয়াসরবু বিহা ইবাদুল্লাহি যা হতে আল্লাহর বিশিষ্ট বান্দাগণ পান করবে তাফজি র যা তারা যথেচ্ছা প্রবাহিত করে নিয়ে যাবে ইউফুনা বিন নাজরি তারা ওয়াজিব কার্যগুলো পালন করে থাকে ওয়া খাফুনা ইয়াওমান এবং সেই দিবসকে ভয় করে কানা শাররুহু মুস্তাতুইরা যার কঠোরতা সর্বব্যাপী হবে ওয়ায়তু ইমুনা তুআমা আর তারা খাদ্য দান করে আলা হুববিহি আলা হুববিহি আল্লাহর মহব্বতে মিসকিন ওয়া দরিদ্র এতিম ওয়া আসিরা ও বন্দীকে ইন্নামানুতুমুকুম আমরা তোমাদেরকে খাদ্য দান করছি লিওয়াজহিল্লাহি শুধু আল্লাহর সন্তোষী লাভের উদ্দেশ্যেই লা নুরিদু মিনকুম না আমরা তোমাদের নিকট চাই জাযাআন প্রতিদান ওয়ালা শুকুরা আর না কৃতজ্ঞতা ইন্না নাখাফু আমরা আশঙ্কা করছি মির রব্বিনা আমাদের প্রভুর পক্ষ থেকে ইয়মান এক দিবসের আবু আবুসাং কমতরির কঠিন ও তিক্তকর অনন্তর আল্লাহ তাদেরকে নিরাপদে রাখবেন ইয়াউমি ওই দিবসের কঠোরতা হতে এবং তাদেরকে দান করবেন না দরতা স্ফূর্তি ও আনন্দ আর তাদেরকে প্রদান করবেন বিমা সবারু ধৈর্যের বিনিময়ে জান্নাত জান্নাত এবং রেশমি পোশাক এই অবস্থায় যে তারা তন্মধ্যে সুসজ্জিত আসনে হেলান দিয়ে থাকবে শামসান তথায় তারা না উত্তাপ ভোগ করবে ওয়ালা আর না শীত আর অবস্থা এই হবে যে বেহেস্তের সমূহের ছায়া তাদের উপর ঝুঁকে থাকবে আর তার ফল পুঞ্জ তাদের আয়ত্তাধীন থাকবে আর তাদের নিকট আনায়ন করা হবে রৌপের পাত্র এবং পান পাত্র সমূহ যা কাছের নির্মিত হবে ওই কাজ রৌপ নির্মিত হবে কদ্দারুহা তাকদির পূর্ণকারীগণ যথোপযুক্ত পরিমাণে পূর্ণ করবে কাসান আর তথায় তাদেরকে এমন শরাবের পেয়ালা পান করানো হবে কানা মিজা জুহা ঝাং জাবিলা যা আদ্র সংমিশ্রিত হবে আইনাং ফিহা জান্নাতের এমন নির্ঝরণী হতে তুসাম্মা সাল সাবিলা যার নাম সাল সাবিল আলাইহিম আর তাদের নিকট ঘুরে বেড়াবে হুলদানুম মুখল্লাদুন এমন বালকগণ যারা সদা বালকই থাকবে ইদা রাই তাহুম হে শ্রোতা যদি তুমি তাদেরকে দেখো হাসিব তাহুম তবে এরূপ মনে করবে লু লু যেন বিক্ষিপ্ত মুক্তা ওয়া ইদা আর হে শ্রোতা যদি তুমি সেই স্থান দেখতে পাও সুম্মা আইতা তবে তুমি দেখতে পাবে নাঈমা মুলকান কাবীরা বিরাট নিয়ামত ও বিশাল রাজত্ব আলাইহিম সেই জান্নাতবাসীদের উপর থাকবে সিয়াবু সুন্দুসিন খুদরুন মিহিন রেশমের সবুজ পোশাক ওয়াইস্তাবরাকুন আর মোটা রেশমের পোশাকও ও হুল্লু আসাহুরামিন ফিদ্দাতিন আর তাদেরকে রৌপের কঙ্কন সমূহ পরানো হবে ও সাকাহম রব্বহম আর তাদের প্রতিপালক তাদেরকে পান করাবেন সারাবাং তহুরা পবিত্র পানীয় ইন্নাহাদা কান আলাকুম জাজা আন এটা তোমাদের প্রতিদান ওয়াকান আসাইকুম মাসকুর এবং তোমাদের সাধনা মকবুল হয়েছে ইন্না নাহনু নাজ্জালনা আমি নিশ্চয় আমি অবতীর্ণ করেছি আলাইকাল কুরআন আপনার প্রতি কুরআনকে তাংজিলা ক্রমে ক্রমে করে ফাসবির অতএব আপনি অটল থাকুন লে হুকমি রব্বিকা সিও প্রভুর নির্দেশের উপর ওয়ালা তুতি আর অনুসরণ করবেন না মিনহুম তাদের অন্তর্গত আসিমান আও কাফুরা কোন ফাসেক কিংবা কাফের ব্যক্তি ওয়াদ রব্বাকা ওয়াদ রব্বিকা আর সিও প্রভুর নাম স্মরণ করতে থাকুন বুকরাতা ওয়া আসইলা প্রভাতে ও সন্ধ্যায় ওয়ামিনাল লাইলি এবং কিয়ত পরিমাণ রাত্রিকালেও ফাসজুদ তাকে সেজদা করুন ওয়াসাববিহু আর তার তাসবি পাঠ করুন লাইলাং তাভুইলা রাত্রির প্রধান অংশে ইন্নাহা উলাই এরা ইউহিব্বুন আল আজিলাতা পার্থিব জীবনকে ভালোবাসে এবং বর্জন করে তাদের সম্মুখবর্তী সাকিলা এক ভীষণ দিনকে নাহনু খালাকনাহুম আমি তাদেরকে সৃষ্টি করেছি ওয়াসাদাতনা আসরাহুম আমি তাদের গ্রন্থিসমূহ সুদৃঢ় করেছি ওয়া ইদা শিকনা আর যখনই আমি ইচ্ছা করব বাদদালনা আমসালাহুম তাবদীলা নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময় দেখিল তিনি অন্তর্ভুক্ত করেন মাইয়াশা ও যাকে ইচ্ছা ফি রহমাতিহি সিও অনুগ্রহের আদালাহুম আর জালিমদের জন্য প্রস্তুত করে রেখেছেন আদাবান আলিমা যন্ত্রণাময় শাস্তি